সপ্তদশ খণ্ড প্রথম পরিচ্ছেদ গিরিশ মন্দিরে জ্ঞানভক্তি সমন্বয় কথা প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষের বসুপাড়ার বাটিতে ভক্তসঙ্গে বসিয়া ঈশ্বরীয় কথা কহিতেছেন বেলা তিনটা বাজিয়াছে মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আজ বুধবার পনেরোই ফাল্গুন শুক্লা একাদশী পঁচিশে ফেব্রুয়ারি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ গত রবিবার দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব হইয়া গিয়াছে আজ ঠাকুর গিরিশের বাড়ি হইয়া স্টার থিয়েটারে বৃষকেতুর অভিনয় দর্শন করিতে যাইবেন ঠাকুর কিয়ৎক্ষণ পূর্বেই আসিয়াছেন কাজ সারিয়া আসিতে মাস্টারের কিঞ্চিত বিলম্ব হইয়াছে তিনি আসিয়াই দেখিলেন ঠাকুর উৎসাহের সহিত ব্রহ্মজ্ঞান ও ভক্তিতত্ত্বের সমন্বয় কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি বলিলেন জাগ্রত স্বপ্ন সুষুপ্তি জীবের এই তিন অবস্থা যারা জ্ঞান বিচার করে তারা তিন অবস্থাই উড়িয়ে দেয় তারা বলে যে ব্রহ্ম তিন অবস্থারই পার স্থূল সূক্ষ্ম কারণ তিন দেহের পার সত্য রজ তম তিন গুণের পার সমস্তই মায়া যেমন আয়নাতে প্রতিবিম্ব পড়েছে প্রতিবিম্ব কিছু বস্তু নয় ব্রহ্মই বস্তু আর সব অবস্তু ব্রহ্মজ্ঞানীরা আরও বলে দেহাত্মবুদ্ধি থাকলেই দুটো দেখায় প্রতিবিম্বটাও সত্য বলে বোধ হয় ওই বুদ্ধি চলে গেলে সোহহং আমি সেই ব্রহ্ম এই অনুভূতি হয় একজন ভক্ত বলিলেন তাহলে কি আমরা সব বিচার করব শ্রীরামকৃষ্ণ বিচার পথও আছে বেদান্তবাদীদের পথ আরেকটি পথ আছে ভক্তিপথ ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য সে তাও পায় জ্ঞান যোগ ও ভক্তিযোগ দুই পথ দিয়াই ব্রহ্মজ্ঞান হতে পারে কেউ কেউ ব্রহ্মজ্ঞানের পরও ভক্তি নিয়ে থাকে লোকশিক্ষার জন্য যেমন অবতার আদি দেহাত্মবুদ্ধি আমি বুদ্ধি কিন্তু সহজে যায় না তার কৃপায় সমাধিস্থ হলে যায় নির্বিকল্প সমাধি জড় সমাধি সমাধির পর অবতারাদির আমি আবার ফিরে আসে বিদ্যার আমি ভক্তের আমি এই বিদ্যার আমি দিয়ে লোকশিক্ষা হয় শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিল চৈতন্যদেব এই আমি দিয়ে ভক্তি আস্বাদন করতেন ভক্তি ভক্ত নিয়ে থাকতেন ঈশ্বরীয় কথা কইতেন নাম সংকীর্তন করতেন আমি তো সহজে যায় না তাই ভক্ত জাগ্রত স্বপ্ন প্রভৃতি অবস্থা উড়িয়ে দেয় না ভক্ত সব অবস্থাই লয় সত্য রজ তম তিন গুণও লয় ভক্ত দেখে তিনিই চতুর্িংশতি তত্ত্ব হয়ে রয়েছেন জীব জগৎ হয়ে রয়েছেন আবার দেখে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দেন ভক্ত বিদ্যামায়া আশ্রয় করে থাকে সাধুসঙ্গ তীর্থ জ্ঞান বৈরাগ্য এই সব আশ্রয় করে থাকে সে বলে যদি আমি সহজে চলে না যায় তবে থাক শালা দাস হয়ে ভক্ত হয়ে ভক্তেরও একাকার জ্ঞান হয় সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই স্বপ্নবৎ বলে না তবে বলে তিনিই এই সব হয়েছেন মোমের বাগানে সবই মোম তবে নানা রূপ তবে পাকা ভুক্তি হলে এই রূপ বোধ হয় অনেক পিত্ত জমলে ন্যাবা লাগে তখন দেখে যে সবই হলদে শ্রীমতী শ্যামকে ভেবে ভেবে সমস্ত শ্যামময় দেখলে আর নিজেকেও শ্যাম বোধ হলো পাড়ার হ্রদে শিশে অনেক দিন থাকলে সেটাও পাড়া হয়ে যায় কুমড়ে পোকা ভেবে ভেবে আরশোলা নিশ্চল হয়ে যায় নড়ে না শেষে কুমড়ে পোকাই হয়ে যায় ভক্ত তাকে ভেবে ভেবে অহংশূন্য হয়ে যায় আবার দেখে তিনি আমি আমি তিনি আরশোলা যখন কুমড়ে পোকা হয়ে যায় তখন সব হয়ে গেল তখনই মুক্তি যতক্ষণ আমিটা তিনি রেখে দিয়েছেন ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাঁকে ডাকতে হয় শান্ত দাস্য বাৎসল্য এই সব আমি দাসীভাবে এক বৎসর ছিলাম ব্রহ্মময়ীর দাসী মেয়েদের কাপড় ওড়না এইসব পরতাম আবার নথ পরতাম মেয়ের ভাবে থাকলে কাম জয় হয় সেই আদ্যা শক্তির পূজা করতে হয় তাকে প্রসন্ন করতে হয় তিনিই মেয়েদের রূপ ধারণ করে রয়েছেন তাই আমার মাতৃভাব মাতৃভাব অতি শুদ্ধ ভাব তন্ত্রে বামাচারের কথাও আছে কিন্তু সে ভালো নয় পতন হয় ভোগ রাখলেই ভয় মাতৃভাব যেন নির্জলা একাদশী কোনো ভোগের গন্ধ নাই আর আছে ফলমূল খেয়ে একাদশী আর লুচি ছক্কা খেয়ে একাদশী আমার নির্জলা একাদশী আমি মাতৃভাবে ষোড়শীর পূজা করেছিলাম দেখলাম স্তন মাতৃস্তন জনি মাতৃজনি এই মাতৃভাব সাধনের শেষ কথা তুমি মা আমি তোমার ছেলে এই শেষ কথা সন্ন্যাসীর নির্জলা একাদশী সন্ন্যাসী যদি ভোগ রাখে তাহলেই ভয় কামিনী কাঞ্চন ভোগ যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া টাকা করি মান সম্ভ্রম ইন্দ্রিয় সুখ এই সব ভোগ সন্ন্যাসীর ভক্ত স্ত্রীলোকের সঙ্গে বসা বা আলাপ করাও ভালো নয় নিজের ক্ষতি আর অন্য লোকেরও ক্ষতি অন্য লোকের শিক্ষা হয় না লোক শিক্ষা হয় না সন্ন্যাসীর দেহধারণ লোক শিক্ষার জন্য মেয়েদের সঙ্গে বসা কি বেশিক্ষণ আলাপ তাকেও রমণ বলেছে রমণ আট প্রকার মেয়েদের কথা শুনছি শুনতে শুনতে আনন্দ হচ্ছে ও একরকম রমন মেয়েদের কথা বলছি কীর্তনম ও একরকম রমন মেয়েদের সঙ্গে নির্জনে চুপি চুপি কথা করছি ও একরকম মেয়েদের কোনো জিনিস কাছে রেখে দিয়েছি আনন্দ হচ্ছে ও একরকম স্পর্শ করা একরকম তাই গুরুপত্নী যুবতী হলে পাদস্পর্শ করতে নাই সন্ন্যাসীদের এই সব নিয়ম সংসারীদের আলাদা কথা দু একটি ছেলে হলে ভাই ভগ্নির মতো থাকবে তাদের অন্য সাত রকম রমণে তত দোষ নাই গৃহস্থের ঋণ আছে ঋণ পিতৃঋণ ঋষি ঋণ আবার মাগ ঋণও আছে একটি দুটি ছেলে হওয়া আর সতী হলে প্রতিপালন করা সংসারীরা বুঝতে পারে না কে ভালো স্ত্রী কে মন্দ স্ত্রী কে বিদ্যাশক্তি কে অবিদ্যাশক্তি যে ভালো স্ত্রী বিদ্যাশক্তি তার কাম ক্রোধ এসব কম ঘুম কম স্বামীর মাথা ঠেলে দেয় যে বিদ্যাশক্তি তার স্নেহ দয়া ভক্তি লজ্জা এই সব থাকে সে সকলেরই সেবা করে বাৎসল্যভাবে আর স্বামীর যাতে ভগবানে ভক্তি হয় তার সাহায্য করে বেশি খরচ করে না পাছে স্বামীর বেশি খাটতে হয় পাছে ঈশ্বর চিন্তার অবসর না হয় আবার পুরুষ মেয়ের অন্য অন্য লক্ষণ আছে খারাপ লক্ষণ টেরা চোখ কোটর উন পাঁজর বিড়াল চোখ বাছুরে গাল গিরিশ আমাদের উপায় কি শ্রীরামকৃষ্ণ ভক্তি সার আবার ভক্তির সত্য ভক্তির রজ ভক্তির তম আছে ভক্তির সত্য দীনহীন ভাব ভক্তির তম যেন ডাকাত পড়া ভাব আমি তার নাম করছি আমার আবার পাপ কি তুমি আমার আপনার মা দেখা দিতেই হবে গিরিশ সহাস্যে বলিলেন ভক্তির তম আপনিই তো শেখান শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন তাকে দর্শন করবার কিন্তু লক্ষণ আছে সমাধি হয় সমাধি পাঁচ প্রকার প্রথম পিঁপড়ের গতি মহাবায়ু উঠে পিঁপড়ের মতো দ্বিতীয় মিনের গতি তৃতীয় তীর্যক গতি চতুর্থ পাখির গতি পাখি যেমন এডাল থেকে ওডালে যায় পঞ্চম কপিবত বানরের গতি মহাবায়ু যেন লাভ দিয়ে মাথায় উঠে গেল আর সমাধি হল আবার দুরকম আছে প্রথম স্থিত সমাধি একেবারে বাহ্যশূন্য অনেকক্ষণ হয়তো অনেক দিন রহিল দ্বিতীয় উন্মনা সমাধি হঠাৎ মনটা চারিদিক থেকে কুড়িয়ে এনে ঈশ্বরেতে যোগ করে দেওয়া মাস্টারের প্রতি বলিলেন তুমি ওটা বুঝেছ মাস্টার আগে হাঁ গিরিশ তাকে কি সাধন করে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ নানা রকমে তাকে লোকে লাভ করেছে কেউ অনেক তপস্যা সাধন ভজন করে সাধন সিদ্ধ কেউ জন্মাবধি সিদ্ধ যেমন নারদ সুখদেবাদি এদের বলে নিত্যসিদ্ধ আবার আছে হঠাৎ সিদ্ধ হঠাৎ লাভ করেছে যেমন হঠাৎ কোনো আশা ছিল না কেউ নন্দবসুর মতো বিষয় পেয়ে গেছে